ও নদী একটু শোনো ভাই বোনায়ার পর তোমার স্রোতে নেই যে ভেঙে সবারই বাড়ি ঘর ও নদী একটু শোনো ভাই বোনায়ার পর তোমার স্রোতে নেই যে ভেঙে সবার বাড়ি ঘর ও নদী একটু শোনো ভাই বোনায়ার পর তোমার স্রোতে নেই যে ভেঙে সবার বাড়ি ঘর ও নদী রে ও নদী রে ঢেউ ঢেউে যাও যে বই তুমি নিরবধি শুনবো তোমার মনের কথা বলতে তুমি যদিও বলতে তুমি যদি ঢেউে ঢেউে যাও যে বই তুমি নিরবধি শুনবো তোমার মনের কথা বলতে তুমি যদিও বলতে তুমি যদি তোমার কোথাও ভেঙে হয় যে বিলি তোমার কোথাও ভেঙে হয় যে বিলীন কোথাও জাগে চ তোমার স্রোতে নেই যে ভেঙে সবারই বাড়ি ঘর ও নদী একটু শোনো ভাই বোনায়ার পর তোমার স্রোতে নেই যে ভেঙে সবার বাড়ি ঘর ও নদী একটু শোনো ভাই বোনায়ার পর তোমার স্রোতে নেই যে ভেঙে সবার বাড়ি ঘর ও নদী রে জোয়ার ভাটা সব সময় চলো আপন মনে নেই অবসর তোমার নদী জানে সর্বজনে রে জানে সর্বজনে জোয়ার ভাটা সব সময় চলো আপন মনে নেই অবসর তোমার নদী জানে সর্বজনে রে জানে সর্বজনে তোমার ঢেউ এমন খেলা তোমার ঢেউয়ে এমন খেলা আপন করো পহর তোমার স্রোতে নেই যে ভেঙে সবার বাড়ি ঘর ও নদী একটু শোনো ভাই বোনায়ার পর তোমার স্রোতে নেই যে ভেঙে সবার বাড়ি ঘর ও নদী একটু শোনো ভাই বোনায়ার পর তোমার স্রোতে নেই যে ভেঙে সবার বাড়ি ঘর ও নদী রে নদী রে ও নদী একটু শোনো ভাই বোনায়ার পর তোমার স্রোতে নেই যে ভেঙে সবার বাড়ি ঘর ও নদী একটু শোনো ভাই বোনায়ার পর তোমার স্রোতে নেই যে ভেঙে সবার বাড়ি ঘর ও নদী রে তোমার নদী রে সবার বাড়ি ঘর